উল্লেখ করতে চাই রাতে কি করবেন খোঁজে পাই না ইমাম সাহেব একজন রাখি কত দ্রুত তিনি হুর হুর ভুর ভুর করে করে কি পড়েন তা উনি আল্লাহ উনিই ভালো জানেন আল্লাহ পাক ভালো জানেন মোতাওয়াল্লিদের মাথার মধ্যে কি থাকে এক শ্রেণীর সবার না ওনাদের ধারণা কত তাড়াতাড়ি একজন ইমাম সাহেব এই তেলাওয়াত শেষ করে এই ওঠা বসা করে বিশ্বকাত তারাবির নামাজ তাড়াইয়া পড়ে শেষ করে দিল এই একটা মাথার মধ্যে যেন রমজান আগেই ঘুরতে থাকে হ্যাঁ ভালো হাফেজ দীর্ঘ রাত করে সুন্দর করে ওয়ারাত্তিল কোরআন তারতিলা তারতিলের সাথে পড়ে যদি পড়তে পারেন ভালো কথা সুন্নত নজি আল্লাহ নবী যেভাবে পড়তেন সেভাবে কিন্তু মাথার মধ্যে দিয়ে এটাই থাকে যত দ্রুত পড়তে পারে তত পাকা হাফেজ আমি বললাম যে হাফেজ পাকা হতে পারেন কিন্তু তাকোয়া পরহেজগারি দিনদারি নবীর সুন্নতির ইত্তেবা আপনার ভিতরে কিছুই হয় না এ পর্যন্ত না হলে কোরআন বিকৃত করে আপনি তেলাওয়াত করছেন কেন মানুষকে বেউকু বানাচ্ছেন কেন সম্মানিত মুসল্লিয়ান کرام উল্লেখ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে হোক বা রমাদানের বাহিরে হোক এগারো রাকাতের বেশি রাত্রে সালাত আদায় করতেন না সকল সাকুল্য সালাত ছিল তার রাত দিনে সাধারণভাবে চল্লিশ রাকাত ফরজ রাকাত সতেরো আর সুন্নত হলো বারো এই হলো উনত্রিশ আর চল্লিশ হতে বাকি থাকলো এগারো এটাই তার স্বাভাবিক মিশ্রে কাত নিয়ে আমি কথা বলতে চাই না গত সপ্তাহে বলেছি যে এগারো রেখাত যে রাত্রের সালাদ রমাদানে হোক বা রমাদানের বাইরে হোক এ নিয়ে কোনো কথা কারো তোলাই বৈধ নয় মিশ্রিকাত জায়েজ হবে কি না হবে সেটা দ্বিতীয় প্রসঙ্গ কতটা দলিলে আছে না আছে কিন্তু এগারো রেখাত নিয়ে যে কথা তুলবে তার নিজের সাংঘাতিক সমস্যা আছে পৃথিবীতে আখেরাতেও কারণ এগারো রেখাতে স্পষ্ট আল্লাহ নবীর আমার সম্বন্ধে উপস্থিতি রাত্রে কি করবেন এত ভুর ভুর হুর হুর করে তেলাওয়াত করতে আপনাকে কে বলেছে হাদিস এসেছে নবী সাল্লাহ আলাইহি সাল্লাতু রাত্রিতে সালাদ যখন আদায় করতেন তখন ফারাজি আল্লাহ তাআলার বর্ণনা এবং অন্যান্য রাবিদের বর্ণনা ওয়াদাত সামেতের বর্ণনা ওটা থাক উনি বললেন যে আমি দেখব উনি কি করেন আরো বিভিন্ন বর্ণনা রয়েছেন তার মধ্যে দেখা গেছে যে এক রাকাতে তিনি সুরাতুল বাকারা শেষ করে দিয়েছেন রুকুতে গিয়ে ঠিক যতক্ষণ দাঁড়িয়েছেন অতক্ষণ রুকু করেছেন সিজদায় গিয়ে যতক্ষণ দাঁড়িয়েছেন অর্থাৎ সুরা বাকারার দুইশত ছিয়াশিটা আয়াত পড়া পর্যন্ত তিনি রুকুতে ওই পরিমাণ তিনি সাজদায় আবার তিনি সজদার থেকে উঠে যখন দাঁড়িয়েছেন দ্বিতীয় রেখাতে তিনি সুরা আল ইমরান শেষ করেছেন শত আয়াত সজদায় গিয়ে ঠিক এই দুইশ আয়াত পরিমাণ তিনি রুকুতে দুইশ আয়াত পরিমাণ তিনি সাজদাতে আপনারা ভুর ভুর ভুর ভুর করে সময় পান না কি করবেন তাড়াতাড়ি করে আপনারা কি করবেন আল্লাহ নবীর তো ওটা নয় আল্লাহ নবীর নীতি ওটা নয় সাহাবাদের নীতি ওটা নয় রেডিও টেলিভিশন আলোচনার মাহফিল এমন ভাবে গরম করতেছেন এমন ভাবে ঠেলে ওদিক ওদিক নিচ্ছেন না ওটা তো নিয়ম না তো সিস্টেম না ওটা তো আল্লাহ নবীর পদ্ধতি নয় নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন উঠতেন আমি গত খুতবায় বলেছি বহু হাদিস দ্বারা প্রমাণিত আলেম রানের ওই আয়াত ওইখান থেকে তারা বানা ইন্নাফি খালকে সামাওয়াতুল আব্দ ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন সহি হাদিস দ্বারা প্রমাণিত লম্বা একটা দোয়া পড়তেন দোয়াটা আমি গত সপ্তাহে আপনাদেরকে শুনাইনি আজকে দোয়াটার দিকে একটু ইঙ্গিত করে যাব আপনাদের কাছে কিতাবুত তাহাজ্জাতের প্রথম হাদিসটাই আল্লাহুম্মা লাকাল হামদ হে আল্লাহ তোমার জন্যই সকল প্রশংসা হামদ লাকা যদি হয় তাহলে তোমার জন্য প্রশংসা কিন্তু লাকা যদি আগে আসে আর যদি পরে যায় তাহলে একমাত্র তোমার জন্যই সকল প্রশংসা কানা ইয়াকা না'বুদু কানাস্তাইন না নাস্তাইন কার অর্থ আর ইয়াকা কাগে এনে না না'বুদু পরে নেওয়ার অর্থের মধ্যে আসমান জমিনের পার্থক্য আল্লাহর জন্য নির্ধারিত করে দাও আন্তা কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ তুমি আসমান এবং জমিনের স্থায়িত্ব রেখেছো না হলে এগুলো সব ধ্বংস হয়ে যেত লাকাল হামদ তোমার জন্যই প্রশংসা লাকা মুলকুস সামাওয়াতি আরদ আসমান জমিনের রাজত্ব একমাত্র তোমার লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ তোমার জন্য এই সকল প্রশংসা তুমি আসমান এবং জমিনের আলো লাকাল হামদ তারপরে এই লাকাল হামদ লাকাল হামদ করে যে তারপরে আসবে সেকেন্ড পার্ট আল্লাহর প্রশংসা মানে শেষ তারপরে আনতাল হক আমি সংক্ষেপে বলছি হাদিসের তিনটা পার্ট এই দোয়ার ভালো করে মনে রাখবেন প্রথম হলো আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর রাজত্বের কথা আল্লাহর মালিকানার কথা সকল কিছু স্বীকৃতি দিচ্ছেন আর প্রশংসা করছেন এই লাইন শেষ হলো পাঁচ ছয় বার প্রশংসা করলেন আল্লাহর গুণগান করলেন দ্বিতীয় পোর্শন দ্বিতীয় লাইন দ্বিতীয় চ্যাপ্টার সেটা হলো আপনি কি করছেন আপনি কি করছেন আল্লাহর তো এই গুণাবলী রয়েছে পরবর্তীতে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ তোমার জন্য প্রশংসা হে আল্লাহ তোমার জন্য প্রশংসা তুমি সত্য আন্তাল হক তুমি সত্য ওয়াদাতাল হক তোমার ওয়াদা সত্য ওয়ালিকাউকা হক কিয়ামতে দিন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হবে এটা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য এবং নবীরা সত্য এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আলাদা করে বলা হয়েছে তিনিও হক এবং কেয়ামত হক প্রায় নয়টা হকের কথা উল্লেখ আছে এই স্বীকৃতি দিচ্ছেন তৃতীয় চ্যাপ্টারে এসে আপনি স্বীকার করছেন আল্লাহ মালাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমার জন্য আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ করেছি সারেন্ডার করেছি নিজেকে নিবেদিত করে দিয়েছি অন্য কোনো দিকে না ওয়াবিকা আমান্ত তোমার উপরেই ইমান এনেছি ও এলেইকা আনাপ্ত তোমার দিকেই ফিরে এসেছি প্রত্যাবর্তন করেছি ও আলাইকা তাওয়াক্কাল তো তোমার উপরে আমার তাওয়াক্কল করেছি অবিকা খাসাম তো তোমার জন্য আমি বিতর্ক করি ঝগড়া করি তর্ক করি ব্যাখ্যা একটু করব ও এলেইকা হাকাম তো তোমার কাছে আমি বিচার ব্যবস্থার দায় দায়িত্ব নিবেদিত করেছি মেনে নিয়েছি হয়ে গেল থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার এসে আপনি এখন বলছেন ফাগফিরলি মা আসফর তো মা এলান্ত অতঃপর তুমি আমার গুণাগুলিকে মাফ করো যা আমি প্রকাশ্যে করেছি যা আমি গোপনে করেছি আর যা আমি আগে করেছি যা আমি পরে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি সকল গুণাগুলো তুমি মাফ করো কেন তুমি এগিয়ে আনতে পারো তুমি পিছিয়ে নিতে পারো তুমি ছাড়া আর কোনো সত্যিকার এলা নেই দোয়াটার ভাব অর্থ একটু বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে এই সূরা আলে ইমরানের ওই আয়াত তেলাওয়াত করতেন এবং এই দোয়াটি করতেন আল্লাহর প্রশংসা আল্লাহ রাজত্বের সকল কিছু বললেন আল্লাহর আল্লাহ যে হক তার জান্নাত জাহান্নাম নবীর হক স্বীকৃতি দিলেন তারপরে আপনি নিজেকে নিবেদিত করে বললেন আল্লাহ তুমি যখন সৃষ্টিকর্তা তুমি যখন মালিক তখন আমি তোমার কাছে সারেন্ডার করছি আর কারো কাছে না আর কারো কাছে আমি মাথা নত করি না কোন মানুষের কাছে নয় কোন ক্ষমতাধরের কাছে নয় কোন রাজের কথার কাছে নয় কোন তথাকথিত দেব দেবী মূর্তি বুতের পিছনে নয় কারো সামনে নয় লেখা আসলাম তো একমাত্র তোমার সামনে আমি সারেন্ডার করেছি আপনাকে এটা নিরঙ্কুশ ভাবে নির্দ্বিধায় নিঃসংকোচে পূর্ণাঙ্গ হয়ে স্বীকৃতি দিতে হবে বেকা আমান তো তোমার উপরই মান এনেছি তোমার নামের উপরে তোমার গুণাবলীর উপরে তোমার ক্ষমতার উপরে তোমার কর্তৃত্বের উপরে তুমি ছাড়া এবাদত পাওয়ার কোন যোগ্য নাই এই ব্যাপারে সম্পূর্ণরূপে আমি তোমার উপরে ইমান এনেছি এলেই কেন আপ্ত আমি কারো কাছে ফিরে যাই না আমি গুনাহ করলে পাপ করলে খুশি হলে একমাত্র তোমার কাছে ফিরে যাই অন্য কোন পীর ফকির ঠাকুর মূর্তি বুধ পেতনি কারো কাছে আমি গুণা মাপের জন্য যাই না কোন পীরের মাজারে দরকারে ফকিরের কাছে যাই না আমি কেন আনাপ্ত তোমার কাছেই ফিরে আসি আলাইকা তাওয়াক্কাল তো তোমার উপরে তাওয়াক্কাল করে তাওয়াক্কালের উপর আজকে আলোচনা করব না ওয়ালাকা খাসাম তো তোমার জন্য আমি ঝগড়া করি তোমার জন্য আমি বিতর্ক করি পার্লামেন্টে ব্যাপক বিতর্ক হচ্ছে তাই না অর্থনীতি নিয়ে পক্ষে বিপক্ষে মানুষ বিতর্ক করে পথে কাটে যুক্তি তর্ক অ্যাপ্লাই করে বড় বড় তর্কের অনুষ্ঠান হয় এই পক্ষে ওই পক্ষে কিন্তু আল্লাহ পাক শিখেছেন বান্ধা নবী শিখেছেন তুমি বিতর্ক করবে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে আমি বিতর্ক করি আল্লাহর পক্ষে আমি যুক্তি তর্ক উপস্থাপন করি আল্লাহর পক্ষে আমি প্রবন্ধ লিখি আল্লাহর পক্ষে আমি কাহিনী লিখি আল্লাহর পক্ষে আমি ভাষণ দেই আল্লাহর পক্ষে আমার কথাবার্তা সব তার পক্ষে বেকা খাসান্ত ঝগড়া বিতর্ক সব একদিকে অন্য কাউকে বিজয়ী করার জন্য নয় ওয়েলেই হাকাম তো তোমার কাছে আমি বিচার ওয়াতাহাকামুন ইলা তাগুত কোরআনের সরাসরি নিষেধ তাগুতের কারো কাছে বিচার ব্যবস্থাপনা নিয়ে যাওয়া যাবে না মানুষের দণ্ডমণ্ড মানুষের চুরির বিচার মানুষের জেনার বিচার মানুষের পথে ঘাটে নানান কিছু যত অপরাধ হয় সব কিছুর বিচার ব্যবস্থা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বিবৃত থাকার পরেও আমাদের যেতে বাধ্য করা হয়েছে ব্রিটিশ পেনাল কোড আর অন্যান্য যত নিয়ম কানুন আছে সারা পৃথিবীর আইনের দিকে সেখানে আবার মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তি নাকি ন্যায় বিচারের একটার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সারা রাত ব্যাপী আবাদত করছেন হুজুরদের দেয়া কোরআন তলাপ করাচ্ছেন লম্বা লম্বা মোনাজাত করাচ্ছেন ইফতার মাহবিলের ফ্যাশনের মধ্যে শুধুমাত্র গিবত আর গিবতি করছেন ইফতারের আগ মুহূর্তেও গিবত করতে হবে আপনি খেয়াল করে দেখবেন ফ্যাশন কোন পর্যন্ত চলে গেছে ফ্যাশন কোন পর্যন্ত চলে গেছে ইফতার মাহফিলের নামে বিশাল বিশাল বাহারি আয়োজন সেখানে কিসের পর্দা কিসের নীতি কিসের দোয়া কালাম কিসের ইবাদত বন্দী কিসের সেই ভাব জন্য কিসের আল্লাহর কাছে কামনা এক একজন এক এক সাজ ধরে এসে ঢং ধরে বসে বসে কার গিবত কতটুকু করা যায় সাংবাদিকরা মাইক দিয়ে দিয়ে তুলে নিচ্ছে কে কার গিবতে কতটা এক্সপার্ট আর কে কার পরনিন্দায় এবং আত্মপ্রশংসায় কে কতটা ফাস্ট এফতার মাহফিল বিকৃতি সময় তুমি এই এফতার মাহফিল আপনাদেরকে কে করতে বলেছে ইফতার মাহফিল এই রং তামাশা খেলাধুলা না করাই ভালো করাচ্ছেন তারপরে রাত্রে ভুরভুর হুরহুর করে ইমাম সাহেব কি তেলাওয়াত করছেন তা উনি জানেন তারপরে বলছেন যে মুসলিম জাতির উম্মতের জন্য একেবারে মোনাজাত করে শেষ করে ফেলেছে কিন্তু আপনাকে বলা হয়েছে কি রাতের অন্ধকারে নীরবে আল্লাহকে ডাকবেন তার স্বীকৃতি দিবেন তার হকের যে গ্যারান্টি সেটা আপনি তার সাথে ঐক্যমত পোষণ করে মুখে বলবেন তারপরে নিজেকে সারেন্ডারের ঘোষণা দিয়ে দিবেন আমি তোমাকে ছাড়া কারো সামনে মাথা নত করি না কার জন্য আমি তর্ক করি না কোন নেতা নেত্রীর জন্য আমার জীবন প্রণিপাত করে দিতে হবে এটা আমি করি না আমি আল্লাহর জন্য করি আল্লাহ রসুলের জন্য করি আমি কারো বিচার ব্যবস্থাপনা মানি না আমি বিচার নিয়ে যাই আল্লাহর কোটে রসুলের কোটে ও এলাইকে হাটাম তো তারপরে বলতে হয় ফাঁক ফেলি সুতরাং আমাকে মাফ করো আল্লাহ কোর্টের ভাষা জানেন আইনের ভাষা জানেন আপনারা অনেকগুলা যেহেতু থাকে যেহেতু যেহেতু যেহেতু যেহেতু যেহেতু সুতরাং এখানে চারটা চ্যাপ্টার যেহেতু যেহেতু যেহেতু ষাট চ্যাপ্টারে এসে ফাঁক ফেরলি সুতরাং আমাকে মাফ করো আপনার যেহেতু আছে কোথাও আরো ধীর স্থিরভাবে শরীয়তকে বোঝার চেষ্টা করুন দোয়াগুলা শিখে নিন একটা দোয়াও আল্লাহর বান্দা বান্দেরা জানে না হুজুরে মোনাজাত করে দেয় নিজেদের বানানো হাইয়ে নবী সালাম আলাইকে সালাম এইভাবে হাত বসতে থাকে তারপরে সু সু সু হোয়াট ইজ দিস হাত তুলতে উপরের দিকে মুখ হাদিস জাইফ তিরমিজির দুইটা হাদিস জাইফ আরেক মোনাজাতের ভাব ধরেছেন আপনারা মোনাজাত মানে হলো গোপনে কথা বলা জোরে আওয়াজ হলে সেটা না মোনাজাত থাকে না মা ইয়াকুনু মিন্না জুয়া সালাসাতান ইল্লা ওয়া রাবিউন মোনাজাত মানে গোপনে কথা বলা জোরে যখন মুসল্লিদের নিয়ে বাঁচাকানে আমিন বলবেন দোয়া জোরে করলেন এটা মোনাজাতই থাকলো না এটা উচ্চ স্বরে আপনি দুই হাত ধরে দোয়া করলেন সম্মিলিতভাবে এটা না মোনাজাত নয় মোনাজাত মানেই গোপনে কথা বলা রাত্রে সেটা গোপনে আল্লাহর সাথে কথা বলবেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে দুটো জিনিস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় লাইসা শাইউন আহাব্বু আল্লাহ আল্লাহর কাছে এই দুইটা ফোটা বা দুইটা তরল পদার্থের চেয়ে বেশি উত্তম প্রিয় আর কিছুই নেই এর কারণ হল এই দুইটা জিনিসের চেয়ে খাঁটি এবং নির্ভেজালও কিছু নেই একটি হলো রাত্রের অন্ধকারে বান্দা উঠে যখন এক আল্লাহর জন্য দাঁড়িয়ে গিয়ে বা বসে কান্নাকাটি করে এবং সবার অগোচরে একান্ত আল্লাহ এবং বান্দা যখন থাকে ওই মুহূর্তে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই একটা ফোঁটা এই কাতরা আল্লাহ নবী বলে আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আর কিছু নেই কেন প্রিয় এখানে কোনো রিয়া লোক দেখানোর কোনো অবকাশ নেই এখানে কারো দৃষ্টি আকর্ষণের কিছু নেই এখানে অন্য আর কেউ নাই অন্য শুনিয়া মানুষ ঘুমাচ্ছে মানুষ নীরবে যার যার কাজ করছে ঠিক এই মুহূর্তে যখন আপনি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় তার কাছে যখন কান্নাকাটি করছেন চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়ছে এটা নির্ভেজাল এটা নির্ভেজাল মানুষের সামনে যখন হাত তুলে আপনি কান্নাকাটি করছেন হতেও পারে নির্বাচন হতেও পারে রিয়ার জন্য হতেও পারে দুইটা কালেকশনের জন্য হতেও পারে মানুষের মন বিগলিত করার জন্য হতেও পারে বহু কিছু ভালো মন্দ সবই হতে পারে কিন্তু রাত্রের অন্ধকারে যখন আপনি একা আল্লাহকে ডাকছেন চোখ দিয়ে পানি পড়ছে এটার মধ্যে আর কেউ নাই আপনি আছেন আর আল্লাহ আছে আল্লাহ নবী বলেন যে এক চেতে প্রিয় আল্লাহর কাছে আর কিছু নেই কারণ এর নির্ভেজাল খাটে আর একটি তরল পদার্থ আছে যুদ্ধের মাঠে হক প্রতিষ্ঠার জন্য আল্লাহর জয় জয়াকারের জন্য নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য শত্রুপক্ষ দমনের জন্য অন্যায়কে বিদ্রুত করার জন্য যখন বান্দা তার বাড়ি ঘর পরিবার পরিজন সকল কিছু ছেড়ে একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে শহীদ হয়ে যায় গায়ের থেকে যে রক্তটি পড়ে এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুইটা ফোঁটা কেননা এটা নির্ভেজাল এটা হল অত্যন্ত খাঁটি এটা রিয়া মুক্ত আর রিয়া হলে কি হবে সেটা আপনারা জানেন কাজে রাত্রে চিন্তা করবেন যে দোয়াগুলা পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বান্দা রাত্রিতে ওঠে এবং ওঠার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পরে ইত্যাদি ইত্যাদি যখন পরে তারপরে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তার কথা কবুল করে নেন তার গুণা মাফ করে দেন ও তারপর যদি সালাত আদায় করে দুই রেখাত তাহলে আল্লাহ পাক তার সালাত কবুল করে নেন লম্বা দোয়া আরো আছে দোয়া শিখবেন আল্লাহ নবী দোয়া শিখবেন এবং বাচ্চা কাচ্চাদেরকে শিখাবেন আল্লাহ নবীর যে দোয়া শিখলার যে ফজিলত আর আপনার বানানো দোয়ার ফজিলত এক নয় দোয়া শিখতে এত গাফলিতে কেন দোয়া লিখে নিবেন এবং তারপরে রাত্রে পড়বেন হুজুরদেরকেও বলে বেশি বেশি ভাবে যা শিখে এসেছেন কয়েকটা গদ বাধা এর বাইরে যেন কোরআন হাজি কিছু নেই ওইটাই প্রতিষ্ঠার জন্য গায়ের জোরে ঠেলতেছেন না তা নয় আসল জগৎ আপনারা ঢোকেনি নাই খালি ঝগড়ার জগৎটাই জগৎ নাকি বিতর্কের জগৎটাই জগৎ নাকি ঝগড়া আর বিতর্ক তো শুধুমাত্র কিছু প্রতিষ্ঠার জন্য যা সুপ্রতিষ্ঠিত আছে যা আপনাকে করতে হবে যে দোয়াগুলো উল্লেখ আছে হাদিসে এবং কোরআনে নবী সাল্লাল্লাহু শুদ্ধ বিধি বিধানে তার কয়টা আমি করছি আল্লাহর জন্য নবী ইসল্লাহ আলাইহি সাল্লাতু রাত্রে উঠতেন ইবনে আব্বাসের হাদিস আমি উল্লেখ করেছি সোহেল বুখারীতে রাত্রে কি কি করতেন তাও গত সপ্তাহের খুতবায় বলেছি তারপরে যখন ফজরের আগে তিনি দুই রেখাত মাঝে মাঝে পড়ে নিতেন পড়ার পরে তারপরে বেলাল এসে আজান দিয়ে দিত কখনো তিনি আগে বা পরে শুয়ে পড়তেন ফজরের সুন্নতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে শুয়ে পড়তেন এবং তারপরে বলতেন আল্লাহ জাআল في قلبي نورا وفي بصري نورا وفي سمعي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا أمامي نورا وخلفي نورا লম্বা দোয়া রয়েছে সহিল বুখারীতে দোয়াটা রয়েছে সুন ফজরের সুন্নতের পরে তারপর ডান কাত হয়ে আল্লাহ নবী শুয়ে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা আল্লাহ তুমি আমার আত্মায় নূর দাও আমার চোখে নূর দাও আমার কানে নূর দাও উপরে নূর দাও নিচে নূর দাও ডানে নূর দাও বামে নূর দাও সামনে নূর দাও পিছনে নূর দাও অন্য হাদিসে চন্দ্র রাওয়াত আমার গোস্তে নূর দাও আমার হাড্ডিতে পর্যন্ত নূর দাও পুরা দেহটাকে আমাকে তুমি আলোকিত করে তোলো লম্বা সহি বুখারী এবং মুসলিমের হাদিস শিখে নেবেন সুন্নতের উপর আমল করবেন এগুলা প্রতিটি বিষয় এগুলা খুব আলোচনা বোধহয় কম হয় আমি খুব কমই শুনেছি কাজে আমি স্পেশালি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম রাত্রি ভেবে আপনি কি করবেন আজকে সাতাশের দিন চলছে সাতাশ রাত চলে গেছে লাইলাতুল কাদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজোড়া রাতগুলোতে খুঁজবেন হাদিস এসেছে লাইলাতুল কাদর থেকে যে বঞ্চিত হলো সে সকল ভালাই থেকেই বঞ্চিত হলো এখন আপনার জন্য যেটা প্রস্তুতি জাকাত যাদের শেষ হয়নি জাকাতগুলো আদায় করে দিবেন রমাদান মাসেই জাকাত দিতে হবে এমন কোনো কথা নেই রমাদানের আলাদা ফজিলত আছে মালের উপরে যখন আপনার এক বছর শেষ হবে তখনই আপনি জাকাত দিবেন অগ্রিম দিলেও জায়েজ আছে একটু পিছিয়ে পড়ে গেলেও না জায়েজ নয় তবে রমাদান একটা জাকাত দেওয়ার ট্রেডিশন রয়েছে এখানে দিলে আপনার সোয়াব বেশি মানুষের এদিকে শয়তান বন্দি থাকে মানুষের মনটা নরম হয় এবং যেহেতু জান্নাতের দরজা খোলা থাকে ওই দিকে মানুষের আত্মাটার আকর্ষণ বেড়ে যায় কাজে এই মানুষ এই মাসে বেশি বেশি দান করে নবী সাল্লাল্লাহু সাল্লাম বেশি বেশি দান করতেন কানান নবী সাল্লাম আজওয়াদান নাস রমাদান নবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং সবচেয়ে বেশি দান করতেন তিনি রামাদানের মাসে একেবারে প্রবাহমান ঝড়ের মতো দান করতেন যখন জিব্রাইল আলাইহিস সাল্লাম আসতেন শেষ দশকে এবং মৃত্যুর বছর বিশ দিন পর্যন্ত নবী সাল্লাহ আলিয়াল্লাম জিবরেলির সাথে কোরআনের তেলাওয়াত আদান প্রদান করেছেন এবং বিশ দিনে কাপ করেছেন সম্মানিত মুসলিমগণ এখন আপনাদের সামনে জাকাত পর্ব মালের জাকাতের পর্ব শেষে সদাকাতুল ফেতের আসবে কায়ান নবী কা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زكاة الفطر صاع من طعام صاع من شعير صاع من بر صاع من عاقة صاع من ذبيب شاشد على كل ذكر وانثى وحر وعبد أم حديث صحيح البخاري ابن عمر থেকে সহি মুসলিম থেকে অন্য অন্য কথা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করতে পারেন তিনি হালাল করতে পারেন তিনি হারাম করতে পারেন অনেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খরচ করার ক্ষমতা নাই হালাল করার ক্ষমতা নাই হারাম করার ক্ষমতা নাই এক শ্রেণী আবার কোরআনই বের হয়ে গেছে হাদিস মানতে চায় না হাদিস নিয়ে সন্দেহ পোষণ করে নিয়ে বহুত বক্তব্য হয়েছে আমি শুধু দৃষ্টি আকর্ষণ করব এখানে আল্লাহ নবীর কথা ফারাদা তিনি ফরজ করেছেন সাদাকাতুল ফিরেজ ফিতর অধিকাংশ মাঝাবে ফরজ এবং ওয়াজিবের অর্থ একই আল্লাহ নবী ফরজ করতে পারেন এবং ফরজ করেছেন আপনাকে এখানে কোনো নিসাবের কথা উল্লেখ করা হয়নি নিসাবের কথা এখানে বলতে গেলে অবান্তর আলা কুল্লে জাকার ওয়া প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ওয়া স্বাধীন এবং দাসের জন্য হাদিস বোখারিতে দাসের সম্পদ নাই তার নেশাব হবে কোথার থেকে পুরুষ না সাগির যে বাচ্চা শিশু তার সম্পদ সাধারণত থাকে না সাগির নোয়া কাবির ছোট এবং বড় তার সম্পদই থাকে না তার নিসাব হবে কোথার থেকে যদিও ভাইরা বলার চেষ্টা করেছেন যেহেতু দাস মনিবের সাথে শিশু তার বাবার সাথে ওই হিসাবে কিন্তু হাদিস এসেছে আলাদা আলাদা আলাদা আলাদা করে সেটা কথা ঠিক আছে কিন্তু যার মাল নাই তারটাও তাকেও দিতে হবে এখন বলবেন যার মাল নাই সে দিবে কোথার থেকে তার পক্ষ তো অন্য দিবে কিংবা সে ঋণ করে দিবে এটা নেশাবের সাথে সম্পৃক্ত না যেহেতু আবার সে নিজে পাবেও দিবেও এটা একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই যে দরিদ্র সে দিবেও এবং পাবেও সমাজ থেকে যেহেতু ইসলামিক স্টেট না ইসলামিক সমাজ ব্যবস্থা নেই জাকাতের কোন শৃঙ্খলা নেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা খুব ফাটাফাটি আলোচনা হইতেছে পার্লামেন্টের মধ্যে সারা রাত ওনারা ইবাদত করবেন সারা দিন সিয়াম পালন করবেন পার্লামেন্টের সুদের অর্থনীতি পাশ হবে গোটা জাতির উপর সুদের বোঝা চাপিয়ে দেওয়া হবে আল্লাহ ভালো জানে এদের কি দুনিয়ায় কি হবে আখেরাতে কি হবে কোনো খবর নাই জাকাত তো দেই না হারামের উপর হারাম খেয়ে চলেছেন আর মানুষের উপরে জুলুমের পর জুলুম চাপিয়ে চলেছেন আল্লাহর কাছে সবসময় দোয়া করে মানুষ আল্লাহ এই দেশ থেকে জুন মাসটা তুলে নাও মেহরবানি করে জুন মাস আসা মানে অত্যাচারের মাস জুলুমের মাস মানুষের উপর বিপদ চাপানোর মাস মানুষের নাবিশ্বাস তোলার মাস একটা এই মাস যেন আল্লাহ জুন মাস যেন এই বাংলাদেশ আর না আসে সুদের মাস ঘুষের মাস হারামের মাস অত্যাচারের মাস এক শ্রেণীর শোষণের মাস এই হলো জুন মাস আর রমজান আর জুন একত্রিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এখানে এসে রহমত আর মানুষের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে গজব সম্মানিত ভাই বোনেরা জাকাতুল ফিতরের জন্য নেশাব শর্ত নয় সবাকেই জাকাতুল ফিতর দিতে হবে যার সামর্থ্য নেই সে অন্যের কাছে নিয়ে দিবে আবার সে পাবে বেশ করে দিবে এটাই নিয়ম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকলে সেটা হয়তো বায়তুল মাল থেকে করে দেওয়া যেত যেহেতু সেই ব্যবস্থাপনা নাই সেটা হয় না তাম হলে এক সা মদিনার সা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম আবু রাহিমাহুল্লাহর প্রধান শিষ্য তখন গোটা মুসলিম বিশ্বের চিফ জাস্টিস তিনি গেলেন মদিনায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন মদিনায় মহাদ্দেশ হাদিস পড়ান বলা হয়ে থাকে যে হারুন রশিদ বাদশা হারুন রশিদ দুই পুত্র আমিন এবং মামুন দুইজনই ইমাম মালিকের কাছে হাদিস পড়েছেন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ তিনিও ইমাম মালিকের কাছে হাদিস পড়েছেন ইমাম আবু ইউসুফ যখন গেছেন মদিনায় সালাম করছেন ইমাম মালিক মুখ ঘুরিয়ে রেখেছেন আরেক দিকে তিনি কথা বলছেন না বাচ্চা হারুন রশিদ উপস্থিত তারাও নিচেই বসেছেন আলেমের মর্যাদা সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহাদ্দেশ ইমাম মালিক তখন বাচ্চা হারুন রশিদ নিচে চিফ জাস্টিস নিচে ইমাম মালিক দশ দিচ্ছেন সালাম দিয়েছেন হারুনুর রশিদ যেহেতু রাষ্ট্রের প্রধান তার দোষ দুটি যতই থাক তাকে গুরুত্ব দিতেই হবে এটা শরীয়তের বিধান জাস্টিস চিফ জাস্টিস আমি আবু ইউসুফ সালাম দিচ্ছেন ইমাম মালিক মুখটা বিড়ি করে আরেক দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তখন হারুন রশিদ সুপারিশ করছেন হা দা কাদিন কাদিনা হে ইমাম মালিক আমার দেশের চিফ জাস্টিস আপনাকে সালাম দিচ্ছে কথা বলতে চাচ্ছে আপনি তার সাথে কথা বলুন তখন তাকে বলে চিফ জাস্টিস তুমি শোনো তুমি যদি কোনদিন দেখো এদার আই তানি মা কোনদিন যদি তুমি দেখে থাকো যে আমি কোনদিন হাওয়াপন্থী মানুষের সাথে হাওয়াপন্থী মানুষের সাথে কথা বলি সেদিন তুমি এসো আমি তোমার সাথে কথা বলবো কারণ তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক রিপোর্ট এসেছে তুমি নাকি বিচারের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করো আমি শুনেছি কোন রায় দেওয়ার সময় তুমি বাচ্চা হারুন রশিদের মুখের দিকে কখনো তাকাও কোনদিন রাজা বাচ্চার মুখের দিকে তাকে রায় দেবে না কোনদিন তাদের সাথে মিশামিশি করবে না তুমি জাস্টিস তুমি থাকবে আলাদা তোমার জায়গায় কারোর সাথে তোমার কোন সম্পর্ক নেই তুমি বিচার করবো এইভাবে আমার কাছে কিছু কথা এসেছে তা যদি বাস্তব হয় আমি তোমার সাথে কথা বলবো না বিশাল ঘটনা রয়েছে ওই সময় সা নিয়ে কথা হলো সা কতটুকু ইমাম আবু ইউসুফ ইমামের কাছে ত্রুটি স্বীকার করলেন নতি স্বীকার কিছুটা বিনয়ী হয়ে পড়লেন সেখানে এটাই নিয়ম আপনি যত বড় বাচ্চা উঠলে হন না কেন যত বড় জাস্টিস হন না কেন অহংকার করবেন কেন বিচার অহংকার করবেন কেন গর্ব করবেন কেন যার যে মর্যাদা দিতে চেষ্টা করবেন বিনয়ের সাথে কোরআন এবং হাদিসের সামনে আপনি সারেন্ডার করবেন আপোষ করবেন শুনবেন এটা তখন কার্যকরী নিয়ম ছিল এত বড় পরাক্রমশালী বাচ্চাদের এটা নিয়ম ছিল আজকের যুগে দেখা যাচ্ছে শুধু বেয়াদবি আর বেয়াদবি হিংস্রতা আর হিংস্রতা কটাক্ষ আর কটাক্ষ আক্রমণ আর আক্রমণ এগুলাই চলছে কোথাও কোন সম্মান বোধ নেই ইজ্জত বোধ দেখা যাচ্ছে না আর আলেমদের সেই চরিত্র নেই সম্মান করবে বা কি কারণে অনেকের মধ্যে সে চরিত্রও নেই সে সম্মান পাওয়ার যোগ্যতাও তাদের নেই চা নিয়ে সেখানে বিতর্ক হলো ইমাম আবু ইউসুফ বললেন যে ইরাকের সাহ আমাদের সেখানে বাংলাদেশের মাপে সেখানে হয়ে যাচ্ছে সাড়ে তিন কেজি আট রতন আর মদিনার যে সাহ সেটা হলো সোয়া পাঁচ রতন আর অনেকটা আড়াই কেজির মতো ইমাম আবু ইউসুফ বললেন যে আমরা তো এই মাপে ধরে তারপরে আধা সার হাদিস ধরে আমরা পেত্র দেই এটাই কি রাইট নয় ইমাম মালিক তখন দরবারের মধ্যে ডাক দিলেন যে তোমরা সা নিয়ে আসো তোমার তোমাদের বাপের সা নিয়ে আসো দাদাদের সা নিয়ে আসো পূর্বপুরুষের সা নিয়ে আসো সবাই একটা একটা করে শাক আর মঞ্চের মধ্যে উপস্থিত করার জন্য করে দিল এটা একটা বিখ্যাত কাহিনী তখন ইমাম মালিক বললেন তোমার কি সন্দেহ আছে হে আবু ইউসুফ যে আল্লাহ নবীর সা কোনটা আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত আমাদের বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর সা তোমার সামনে উপস্থিত করেছে ইমাম আবু ইউসুফ ওইখানেই মেনে নিলেন রাইট মদিনার যে সাউটি আল্লাহ নবীর সা সেটার মধ্যে যে ওজন হবে সেইটাই অনুযায়ী ফেতরা দিতে হবে সেই যুগের ইমাম আবু হানিফা ছাত্র সেই কারণে হানাফি মজাবের হানাফি মজাব আমি বলবো না মজাব তখন প্রতিষ্ঠিত হয় নাই ওই লাইনের চিফ জাস্টিস তিনি মদিনার সা মেনে নিয়েছেন আর আপনারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না এরাকের সা সেই সাড়ে তিন কেজি ধরে তার অর্ধেক পনে দুই কেজি বা পনে দুই দিয়ে এখনো চালিয়ে যাচ্ছেন তারপরে মানুষকে জানতেও দিচ্ছেন না অনেক সময় যে সা অনুযায়ী খাদ্য দিতে হবে আগেই বলে দিচ্ছেন যে কতটা এত টাকা ফেতরা মানুষ বুঝে নিচ্ছে ফেতরা যেন টাকা দিয়ে দিতে হবে টাকা দিয়ে দেওয়া যায় কিনা যায় সেটা আমি বলছি না ভারতে অনেক আহলেদ সালেমদের মতেও টাকা দিয়ে ফেতরা দেওয়া যায় আছে কেন বন্টনের অনেক সমস্যা হয় আর মুদ্রা এমন একটা জিনিস যেটা সবকিছুর প্রতিনিধিত্ব করে মুদ্রা মানেই চিনি মুদ্রা মানেই চাল মুদ্রা মানেই গম মুদ্রা মানেই চাউল মুদ্রা মানে কাপড় মুদ্রা মানে সব মুদ্রা কোনো আলাদা কোনো বিষয় নয় মুদ্রা হলো বিনিয়োগযোগ্য একটা সিম্বল মাত্র কাজে এটা সবকিছুর বিনিময়ে চলে ভারতীয় আহলেদিস আলমরা অনেকে এই ফতোয়া দিয়েছেন সৌদি আরবে নিষিদ্ধ থাকলেও সৌদি আরবে যেহেতু ক্ষেত্র নেওয়ার লোক নাই কি করবে গম তো আর তারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন না তারা টাকাই অগ্রিম পাঠিয়ে দেন বাংলাদেশে ফেতরা দেওয়ার জন্য আমি দেখেছি রিয়াদের সৌদি আরবের ফেতরা এই গম নিয়ে বসে আছে আল্লাহ সাদাকাতুল ফেতর এই সাহাবে তুলে ওই গমের থেকে মানে দুই এক মন গম নিয়ে বসে আছে ঢেরি দিয়ে ওইখানে লোক যাচ্ছে সাদাকাতুল ফেতর ওই সাহাবে তুলে গম নিয়ে আবার ওইখানেই ঢালতেছে ওই একই জন সারাদিন খালি তুলতেছে আর ঢালতেছে তুলতেছে আর ঢালতেছে একই জায়গায় আমি জানি না এটা কি সিস্টেম ওই দেশে এটাই চলছে কাজেই ভাই যেটা শুদ্ধ কথা সেটা হলো এক সা সেটা আপনি কিসমিস দিবেন সেটা আপনি পানির দিবেন সেটা আপনি গম দিবেন সেটা আপনি জব দিবেন তাম বলতে যে দেশের যে খাদ্য সেটা দিবেন দিতে পারেন দিবেন মানুষের কাছে পৌঁছে দিবেন আগে যদি আপনি ঈদ উল ফেতরের পরে চলে যায় সেটার ফেতরা হবে না সেটা সাদাকা হয়ে যাবে আপনি আগেই সেটা পৌঁছে দিবেন মানুষের কাছে যদি রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যবস্থাপনা থাকে একত্রে জড়ো করবেন সেখান থেকে লিস্ট করে করে আবার পুনর্বন্টন হবে বন্টনই ইসলামের নিয়ম একা একা দিলে যদি ব্যবস্থাপনা নাই সুতরাং একা একা দেওয়া যায় যেহেতু আপনার দায়টা মুক্ত করতে হবে নিজের ভিতর থেকে আপনি সাদাকাতুল ফেতর এইভাবে আপনি প্রদান করবেন বেশি গরিব মানুষ যেন ভালোভাবে পায় নিজের আত্মীয় স্বজনকে আগে দিবেন সেটা তারপরে দিবেন আপনি যে আট ভাগে আছে সেই আট ভাগে আপনি দান করবেন ফকির مثل إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليه والغارمين والمؤلفة قلوبهم إلى آخر الآيات এখানে সুরা তবর আয়তনের বিস্তারিত বিবরণ রয়েছে তার মধ্যে একটি একটি খাতের কথা উল্লেখ করি ও অফি সাবিলিল্লাহ ইবনে সাবিল ওয়াল মুআল্লাফাতে কুলুবহুম একটা জিনিস আছে যারা নতুন মুসলিম এক ভাই আমার দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা শুধু নিজেদের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকুই বলেন বাকি খাতগুলো তো আপনারা বলেন না আমাদের সময় হয়ে ওঠে না একটি খুতবার মধ্যে আর কত কথা বলা যায় ফকিরকে দিবেন কে দিবেন মানুষে একটা মানুষকে কিছু টাকা পয়সা দিলে দান খয়রাত করলে সে যদি ইসলাম কবুল করে তার মনটা নরম হয়ে যায় সুসম্পর্ক রক্ষার জন্য ওয়াল কুলুব হুম কিংবা কেউ নতুন মুসলিম যারা নব মুসলিম ইসলাম গ্রহণ করেছে বাবার কাছে যেতে পারে না মায়ের কাছেও যেতে পারে না বাড়ি থেকে বিতাড়িত এরা অত্যন্ত অসহায় এদেরকে দান করেন মুসাফিরিনরা যারা এসেছে গ্রামগঞ্জ থেকে ঢাকা এসেছে দুই পয়সা কারণ যারা এই ব্যবসায়ী ভিক্ষুক সেটার কথা আমি বলছি না অনেক আলেমুল আমরা গ্রাম এলাকায় কিন্তু প্রচন্ড অভাব মাদ্রাসাগুলো চলে না সেখানে তারা ইতিম কাঙ্গালগুলো তারা পালে বড় কষ্ট করে লজিং দিয়ে জাগিয়ে দেয় ঢাকায় এসেছে অনেকে আপনারা সেদিকে ভালোভাবে খেয়াল করেন তারা একদিকে মুসাফির কোরআনের আয়তনে তারা একদিকে মুসাফির আর একদিকে আবার দরিদ্র আবার দরিদ্রদেরকে তারা টানাটানি করেন এটা আপনারা খেয়াল রাখবেন যে নিজেকে নিবেদিত করে দিয়েছে জ্ঞান অর্জনের জন্য কোরআনের জ্ঞানের জন্য হাদিসের জ্ঞানের জন্য ইসলামের জ্ঞানের জন্য সে একদিকে দরিদ্র আরেকদিকে মুসাফির আরেকদিকে আল্লাহর পথে আছে ভালোভাবে খেয়াল করবেন এগুলো দিনই প্রতিষ্ঠানগুলো মসজিদে দিবেন না মসজিদ একদম আল্লাহর এখানে কোনো ধরনের কোন ধরনের অন্য খাতের কিছুই আসবে না এখানে আসবে আপনার পিওর পরিচ্ছন্ন উপার্জন থেকে আসবে এটা এভাবে দিবেন এইভাবে যে আটটা খাত আছে আটটা খাতের আবার বিভাগ আছে ভাগ আছে লম্বা সেগুলা খেয়াল করে আপনারা ইনশাআল্লাহ আদান করবেন ঈদ ঈদের তাৎপর্য দুই একটি কথা আমি বলি নবী সাল্লাহ আলি সাল্লাম মদিনায় আসলেন আসার পরে দেখলেন যে লোকেরা খেলাধুলা করছে আল্লাহ নবী বললেন যে তোমরা আনন্দ উৎসব করছো খেলাধুলা করছো এটা কি বললেন যে আমরা তো জাহিলিয়াতের যুগ থেকে এটা করে আসছি আনন্দ ফুর্তি করে দিন নির্ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাদ আবদালাকুম আল্লাহু বিখাইরিন মিনহুমা আল্লাহ পাক তোমাদেরকে এই দুইটি দিবসের বদলে এর চেয়ে উত্তম দুইটি দিবস নির্ধারণ করে দিয়েছেন একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা তার মানে হলো এই দুটি ছাড়া আর কোন তৃতীয় কোন দিবসের অবকাশ মুসলমানের নেই সব কথা পরিষ্কার কথা মাথার মধ্যে রাখতে হবে আপনি মুসলমানও হবেন আবার অন্যদিকেও চিন্তা থাকবে হয়তো অনেক কিছুতে বাধ্য করা হয় এটা অন্য বিষয় পরিবেশ এড়িয়ে এড়াতে পারেন না সেটা অন্য বিষয় কিন্তু আপনার ইমান আকিদা চিন্তা চেতনা ধ্যান ধারণা সেটা থাকতে হবে অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন সেখানে যেন দ্বিতীয় কোনো কথার দ্বিতীয় কোনো চিন্তার অবকাশ না থাকে গত সপ্তাহে আমি বলছিলাম যে যোগ সাধনা তপস্যা এই পতঞ্জলির বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন মেথড বিভিন্ন মেডিটেশন বের করেছে একদম হারাম মেডিটেশন এগুলা প্রশ্নই উঠে না রাত্রে কি করবেন আল্লাহ নেই বলে দিয়েছেন দিনে কি করবেন আল্লাহ নেই বলে দিয়েছেন আপনি এক সিজদায় একেবারে সুর আল একশো আঠারো নম্বর আয়াত এন তো আজবুন ফাইন নামে ইবাদত এক আয়াত পরে পরে আল্লাহ নবীর শেষ করে দিয়েছেন আপনি কিভাবে ধ্যান করবেন সাধনা করেন পরিষ্কার করেন এবং আদেশে অন্য কোন মেথড আবার কিসের দেখুন আমি বক্তৃতা করেছিলাম গত জমায় গত একুশ তারিখে যেটা ঘটে গেল স্টেডিয়ামের মধ্যে যোগ সাধনার আসর বসিয়েছে এই আমাদের ঢাকা স্টেডিয়ামের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন এবং ভারতের ওই দেশেরই রাষ্ট্রদূত সেখানে উপস্থিত হয়েছেন স্টিলের মানে ওপেনলি যোগ সাধনা পাঁচ হাজারের উপরে লোক সেখানে জড়ো হয়েছে যদিও পত্রিকার মধ্যে ক্লিয়ার না আমাদের দেশে মাননীয় স্পিকার সেখানে উপস্থিত হয়েছেন তবে এরা যোগ সাধনা করেছে কিনা আমি জানি না পত্রিকার বিবরণ অনুযায়ী বলছি আমি তারপরে পাঁচ হাজার যারা সাড়ে পাঁচ হাজার যারা জড়ো হয়েছে তারা মুসলমান কিনা আমি জানি না হিন্দু খ্রিস্টান হলে তাদের ব্যাপার কিন্তু কোন মুসলমান যদি এই যোগ সাধনার সম্মান দেখায় কোন মুসলিম যদি এর প্রতি সমর্থন ব্যক্ত করে কোন মুসলিম যদি এখানে বসে পড়ে তাহলে তার ইমান নিয়ে সে টানিতে পড়ে গেছে এই পবিত্র রমজান মাসে তোমার সাধনার পথ যেখানে পরিষ্কার তুমি স্টেডিয়ামে যায় বসে মুসলমানের সন্তান হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি বিধান এখনো বোঝো না এটা কোন ধর্মের সাপ্লাই হচ্ছে কিভাবে তা পরিষ্কার এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে যোগ সাধনে ব্যায়াম শিখাচ্ছে হঠাৎ করে ঈশ্বর ঈশ্বর বিষ্ণু বিষ্ণু বলে হার্টের ব্যায়াম করাচ্ছে এবং ফুসফুসের ব্যায়াম করাচ্ছে ব্যায়াম করতে করতে আস্তে আস্তে তাদের ধর্মের মধ্যে ঢুকে পড়ছে এটা যাদের ধর্ম তারা করুক সেটা তাদের ব্যাপার কিন্তু মুসলমানের সংযত হতে হবে সাবধান থাকতে হবে তাদের আয়ত্তের মধ্যে থাকতে হবে শিখ ঈদের ব্যবস্থাপনাও তাই আপনার সকল ব্যবস্থাপনা নস্বাত করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে প্রত্যেক জাতির জন্য তার জাতীয় দিবস থাকবে আগেও ছিল এখনো আছে থাকবে আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জাতীয় দিবস দুইটি সেটাতে ঈদ উল ফিতর এবং ঈদ উল আবহা তার নিয়ম পদ্ধতি বলে দেওয়া হয়েছে কোরবানি ঈদ উল ফিতরের আগে আপনারা ফেতরা প্রদান প্রদান করবেন যাতে গরিবরা দাঁড়ে দাঁড়ে না ঘরে সে ব্যবস্থা আপনি করে দেবেন এবং তকবীরের ধ্বনি দিতে দিতে মাঠে যাবেন যেহেতু এটা আপনার জাতীয় দিবস এটা আপনার মুসলমানের জাতীয় দিবস الله أكبر الله أكبر الله أكبر كبيرا لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله بڑو শ্রেষ্ঠ আল্লাহ সর্বোচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তিনিই বড় আল্লাহু আকবার তিনিই বড় ওয়ালিল্লাহিল হামদ তার জন্যই প্রশংসা এটা যে আপনার নিয়ম এটাই যে আপনার সর্বশ্রেষ্ঠ স্লোগান এটা যে আপনার আওয়াজ এটা যে আপনার জাতি হিসাবে আপনার প্রকাশ্য ধ্বনি এটা আপনার এইটাই মুসলিম জাতির যে তকবির এটা যে মুসলিম জাতির ধ্বনি ঈদের দিনও আপনি তকবির বলতে পারছেন না আপনার লজ্জা করে আপনার শরম করে গ্রাম এলাকায় দেখেছি কোনো কোনো জায়গায় আজান হয়নি আজান হলো না কেন মোয়াজ্জান সব নাই তা আপনি আজান দিলেন না কেন বলে আমার শরম করে আশ্চর্য ব্যাপার মুসলমানের তাদের তকবির দিতে শরম করে কুণ্ঠিত হয়ে যায় কুঞ্চিত হয়ে আসে কেন জাতীয় সেই প্রেরণা এখনো মনের মধ্যে মনের মধ্যে স্থায়িত্ব লাভ করে নাই আপনার কলে ঈদের মাঠে এক পথে যাবেন আরেক পথে আসবেন ঈদ উল ফিতরের সময় ভালো কাপড় চোপড় যা আছে তা পরবেন অনেক অনেক সময় অনেক ফুর্তি ফ্যাশন করেন অনেক ভালো কাপড় চোপড় পরেন ঈদের দিনে মনে হয় দায় সারা একটু করছেন না আপনার সর্বোচ্চ ভালো কাপড় চোপড় যা আছে তা আপনি পরবেন আতর মাখাবেন এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবীর নাতি থেকে সবচেয়ে ভালো আতর ঈদের দিনে ব্যবহার করতেন আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন সবচেয়ে ভালো কাপড় যেটা সেটা আপনাকে পড়তে বলা হয়েছে ঈদের দিন আপনি ঈদুল ফিতরের দিন সকালে খাবেন ঈদ উল আজহার দিন সকালে খাবেন না ওটা ওই দিন হবে আজকে নয় আপনি এক পথে যাবেন আরেক পথে আসবেন তাকবীরের ধ্বনি দিতে দিতে মাঠে যাবেন ঈদের আগে কোনো একামত হবে না ঈদের আগে কোনো সালাত নেই সরাসরি আপনি যে ঈদের সালাতে আদায় করবেন এটাই হলো বিধান তারপরে আল্লাহ পাকের আল্লাহ নবীর একটি হাদিস আপনাদের কাছে শুনাই হাদিসটি ইমাম বাই হাকি সোহাবুল ইমানে বর্ণনা করেছেন আলবানি হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই তার মানে হাদিসটি গ্রহণযোগ্য মোটামুটি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন লাইলাতুল কদর হয় তখন জিব্রাইল আলাইহিস সালাম এক ঝাঁক ফেরেশতার সাথে পৃথিবীতে নেমে আসেন ওয়া আলা কুল্লি কাঈমিন ওয়া কাঈদিন প্রত্যেক ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে বা বসে আছে ইয়াজকুরুল্লাহ আল্লাহর জিকির করছে আল্লাহ স্মরণ করছে কোরআন তেলাওয়াত করছে দোয়া পাঠ করছে আল্লাহকে ডাকছে ইউসাল্লি আলাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করে জিব্রিল এবং তার সঙ্গী সাথে ফেরেস্তারা সহ তারপরে যখন ঈদের দিন আসে ফায়দা কানা ইয়াউমা ঈদ হিমায় ফিত্রহিম তারপর যখন ঈদের দিন আসে অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ পাক ইউবাহি বিহিমুল মালায়েকা যারা এই রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জত পরে সিয়াম পালন করে তাদেরকে নিয়ে আল্লাহ পাক তাদের সামনে গর্ব করেন অহংকার করেন ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলে এই মানুষ বানিয়ে না তারা শুধু ফেতনা করবে ফসাদ করবে রক্তপাত করবে দেখো তো তারা আজকে কি করছে এবাদত বন্দিগিতে তারা নিয়োজিত রয়েছে এবং তারা আমাকেই তো ডাকছে তাই উবাহি বিহিমুল মালায়েকা আল্লাহ পাক ফেরেশতাদের সাথে এই দিন গর্ব করেন তারপরে বলে মালায়কাতি ও আমার ফেরেশতারা শুনো যারা যে শ্রমিকরা যে কর্মীরা যে কাজের লোকরা তাদের নির্ধারিত কাজ পুরা করে তাদের জন্য মনিব বা মালিকের কি করা কর্তব্য ফেরেশতারা জবাব দেন ইয়াল্লাহ শ্রমিক যদি তার কাজ করে তাহলে মনিব বা মালিকের কর্তব্য তার আজুরা পুরা করে দেওয়া তার প্রতিদান দিয়ে দেওয়া তার দাম মজুরি দিয়ে দেওয়া তখন আল্লাহ পাক ডাকে মালায়েকাতি আমার ফেরেশতারা শুনো আবিদি ওয়া ইমাই আমার দাসেরা এবং দাসীরা বান্দারা এবং বান্দিরা তারা তাদের উপর যে ফরজ সিয়াম ছিল 29 দিন 30 দিন তা তারা পুরা করেছে তা তারা পুরা করেছে এবং খরাজু ইয়াউজুন সালাহ তারা ঈদের মাঠের দিকে রওনা হয়েছে তাকবীর দিতে দিতে ইয়াউজুন আজ হলো চিৎকার করে করে তাকবির দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা ওয়া খারাজু ইয়াউজ্জুন ইলা সালাহ ঈদের মাঠে তারা চিৎকার করে করে বেরিয়েছে সড়ক তারা এইভাবে ফরজ সালাত ফরজ সিয়াম পালন করেছে এবং তাদের যা দায়ী দায়িত্ব তা তারা পালন করেছে এই মাস এই মাসে এবং ঈদের মাঠে তারা তকবির দিতে উপস্থিত হয়েছে শোনো আমি তাদের সকল গুনাহ মাফ করে দিলাম এবং তাদের গুণাগুলোকে আমি নেকিতে পরিণত করে দিলাম এবং তারা আজকে ফিরে যাবে তাদের বাড়িতে তাদের গুণা মাফ অবস্থায় ধারাবাহিকভাবে আমি আপনাদের কথাগুলো শেষ করলাম ঈদ পর্যন্ত ঈদের চাঁদ দেখানে দু একটি কথা আপনাদের কাছে বলে যাই সেটি হলো কোন কোন জায়গায় দেখা যাচ্ছে যে সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম পালন করছেন এবং ঈদ পালন করছেন সে ব্যাপারে বেশ কিছু দলিল আদেল্লাও তারা উপস্থাপন করছেন কোন কোন আহলে হাদিস সমাজ থেকে এই ধরনের রিপোর্ট আসছে আমি শুধু অনুরোধ করব যে বিক্ষিপ্ত দলিল প্রমাণাদি এভাবে উপস্থাপন করে মুসলিম সমাজেতে এমনিতে তো ভাগাভাগির শেষ নেই সেখানে এইটুকু প্রতিষ্ঠা করার জন্য আমার মনে হয় আপনাদের অস্থির হওয়া ঠিক হয়নি ধৈর্য ধরা উচিত সমাজে ভাঙ্গন সৃষ্টি না করা উচিত এবং একটু অপেক্ষা করা উচিত এবং আরেকটু আলোচনায় বসা উচিত যে কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে এত এত আরো ঐক্যের দিকে যেতে গিয়ে আরো তো ফাটল সৃষ্টি করছেন ভালোভাবে নিজেরাই নিজেদেরকে সমাজ থেকে আলাদা করে নিচ্ছেন আর একটু বুদ্ধিমত্তা একটু বিচক্ষণতার প্রয়োজন আছে দলিলগুলাও ভালো করে পড়ার প্রয়োজন আছে আমি যাদেরকে দেখি যাদেরকে আমার চোখে পড়ে যারা কথাবার্তা বলেন তাদের হাদিস বোঝার মতো আরবি ভাষা ব্যাকরণ কতটুকু জানা আছে আমি জানি না আমার মনে হয় না তারা ভালোভাবে সুন্দরভাবে একটা জিনিস ডিপলি অনুধাবন করার মতো এলেম বা যোগ্যতা রাখেন দু একজন থাকতেও পারেন তারা হয়তো আমার চোখের আড়ালে যাদেরকে দেখে এগুলো করেন তাদেরকে আরবি ভাষা আরবি ব্যাকরণ আরবি বালাগত কোরআন এবং হাদিস বোঝার মতো যে মৌলিক বা প্রাথমিক যোগ্যতার প্রয়োজন সেগুলো আমার মনে হয় না আমি বড় বড় আলেমের ছাত্র আমি নিজে আলেম নই তারপরেও যাদের কাজ যাদের নাম আমি শুনি যারা আমার চোখে পড়েন তাদের এই জাতীয় ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা তাদের নেই আশা করি আল্লাহকে ভয় করবেন আশা করি আল্লাহকে ভয় করবেন আমি একটু শান্ত হবেন শৃঙ্খলা বজায় রাখার দিকে একটু আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে দলিলগুলো উপস্থাপন করে দুই একটা দেই তুমুলিরু ইয়াতহি ওয়াফতের উলের ইয়াতহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো এখন যদি আমি জিজ্ঞাসা করি লামটা কিসের লাম আপনি বলতে পারবেন না লেরু ইয়াতে জটিলতা আছে প্রচুর তোমরা নির্দেশ দিলে সারা পৃথিবী সকলের জন্য হবে আমি বলি বলে আনা বাসির হুন্না কোরআনে আছে তোমরা এখন স্ত্রী মিলন করো এখন সৌদি আরবের একজন স্ত্রী মিলন করে ঘোষণা দিবে আর সারা পৃথিবী একসাথে শুরু করবে না কেন আউজুল্লাহ জালে আমর যদি এতলাক হয় সবার জন্য হয় তাহলে সকল নির্দেশ সবার জন্য একই সাথে প্রযোজ্য হয়ে যাবে এটা বুঝতে হবে ওয়াইদা হালাল তুম ফাস্তাদু হজ শেষ হয়ে গেল তখন তোমরা শিকারে যাও এখন কি হজ শেষ হওয়ার বাড়িতে ফিরবে না কাবার ঘরের তোয়াপ করে বিদায় তোয়াপ করবে না সব তীর্থনুক না শিকারে চলে যাবে শিকারে যাইতে দেবে কে আর হারাম এলাকায় তো শিকার করাই যায় না তোমরা কোথায় যাবে শিকার করার জন্য এই যে নির্দেশ জ্ঞাপক যে সকল শিকাগুলো রয়েছে এগুলো আপনাকে গভীরভাবে বুঝতে হবে যে জিনিসটা সবচেয়ে ভালো করে বুঝতে হবে আপনার রাবি যিনি হাদিসের তার চেয়ে বেশি বোঝার চেষ্টা করা ঠিক নয় হাদিসের রাবি স্বয়ং ইবনে আব্বাস হাদিসের বর্ণনাকারী স্বয়ং আয়েশা হাদিসের বর্ণনাকারী স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর থেকে আছে মূলত হাদিস ঘুরছে মাত্র চারজনের মধ্যে তার মধ্যে এক নম্বর আছেন ইবনে আব্বাস দ্বিতীয় আবু হুরায়রা ইবনে ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজনের মধ্যে মূলত চাঁদ দেখার হাদিস ঘোরাফেরা করছে একটু ভালো করে কানের মধ্যে বুঝে নিন চক্রে শব্দ একটা ধরে নিয়ে নিজের ভাব মতো ফতোয়া ঠিক না ফতোয়া দেওয়াই যায় না আপনাদের জন্য আমার জন্য যায়জ না আমি বড় বড় আলেমদের সাথে পরামর্শ করে অনেক বই পুস্তক করে আলোচনা করি কিন্তু ফতোয়ার দায় দায়িত্ব নেই না অত বড় দুঃসাহস আমার নেই আর আপনারা পথে ঘাটে ঘোরা মুন্সি এত বড় বড় ফতোয়ার হাতি ঘোড়া মেরে চলেছেন আপনারা ফতোয়া বোঝেন কোথার থেকে সনদ পেয়েছেন কে সনদ দিয়েছে কোন উস্তাদের সাগরিত অদ্ভুত অদ্ভুত ফতোয়া তার চেয়ে বড় কথা হলে কথা যারা শোনে এবং মানে বিশ্বাস করে কত সহজ ফতোয়া ফতোয়ার বোর্ড লাগে সৌদি আরবের মাত্র তিন চার জন ফতোয়া দেয় প্রত্যেক দেশে তার দিয়ার আছে মুফতি দিয়ার আছে দেশের মুফতি আছে আপনি আলোচনা করতে পারেন আপনি শুনতে পারেন আপনি তর্ক করতে পারেন কিন্তু ফতোয়া দেয় দায়িত্ব নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে কোথায় পেলেন এগুলো আপনারা সাধারণ নিয়ম শৃঙ্খলা রয়েছে প্রত্যেক কাজের এই সকল উচ্ছৃঙ্খলতা ঠিক নয় আপনাকে দায়িত্ব দিল কে সমাজ দিয়েছে না জামাত দিয়েছে না রাষ্ট্র দিয়েছে না বিশ্বের ওলামা পরিষদ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে কাজে সংযত হন বিষয়গুলো বোঝার চেষ্টা করুন হাদিস ঘুরতেছে এই চারজনের মধ্যেই ঘুরে ফিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে হলেন মূল প্রধান তিনিই তখনকার মুফতি শাইখুস সাহাবা ইবনে ওমর এবং মুফতি সাহাবা হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হজের দায়িত্ব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মুআবিয়ার আমলেও তাই যত ফতোয়া দায় দায়িত্ব ইবনে আব্বাসের উপর ছিল তিনিই ছিলেন রাষ্ট্রের চিফ মুফতি ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে একবারে তার মৃত্যু পর্যন্ত তিনি যখন পাঠালেন তিনি যে কুরায়েব যখন ফিরে আসলো কুরায়েব তার কুরায়েব হলো তার বাড়ির লোক আর কি কাজের লোক তিনি যখন ফিরে আসলেন ফজল হলো ইবনে আব্বাসের ভাই আপন ভাই তার মা পাঠিয়েছিল ইবনে আব্বাসের মা যিনি ফজলের মা তিনি এই মহিলা পাঠিয়েছিলেন মুআবিয়ার কাছে কুরায়েবকে ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন হাদিস সহি মুসলিমে হাদিস সুনান আবু দাউদে হাদিস সুনান নাসাইতে হাদিস তিরমিজিতে বুখারিতে নাই এবং ইবনে মাজাহতে নেই উনি ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা চাঁদ কবে দেখেছো আমরা চাঁদ দেখেছি জুমার রাত্রে জুমার রাত্রে মানে হলো আজকে জুমা হবে বিশুদ্ধবারের বিকালে আমি সংক্ষেপে শুধু ইশারা দিয়ে যাচ্ছি এই ভাইদের দৃষ্টি আকর্ষণের জন্য যা আমরা তো দেখেছি শনিবারে অর্থাৎ শুক্রবারের পরে আমরা দেখেছি তোমরা দেখেছো একদিন আগে তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন বলল তুমি দেখেছো কোন কোন রাওয়ায়াতে লোকেরা দেখেছে মুয়াবিয়া দেখেছে কোন কোন বর্ণনায় দেখেছে আমি দেখেছি লোকেরা দেখেছে মুয়াবিয়া দেখেছে লোকেরা সিয়াম পালন করেছে মুয়াবিয়াও সিয়াম পালন করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি মুফতি সাহাবা তার ফতোয়া চলে মুয়াবিয়ার হুকুমে রাজত্ব চলে ইবনে আব্বাসের ফতোয়ায় তখন মুসলিম বিশ্ব চলে এটা আমার ভাইদের মাথায় রাখতে হবে ইতিহাস আপনাকে জানতে হবে বুঝতে হবে ফতোয়া শুধুমাত্র একটা হাদিসের শব্দ দ্বারা দেওয়া যায় না তৎকালীন পরিবেশকে তখনকার মুফতিকে তখন রাষ্ট্রকে চালায় সার্বিক ব্যবস্থাপনা কি সকল কিছু বুঝে আপনাকে ফতোয়ার চিন্তা ভাবনা করতে হবে ফতোয়া অত সোজা বিষয় নয় এটা একটা জুডিশিয়াল ভার্ডিক আপনি রং তামাশা করতে পারেন না এটা নিয়ে আপনি আলোচনা করেন করতে পারেন সে অধিকার আপনার রয়েছে তিনি বললেন যে না আমরা দেখেছি শনিবারে আমরা সেটাই কার্যকর করব হয় আমরা উনত্রিশ তারিখে চাঁদ দেখব না হলে আমরা তিরিশ তারিখ পুরা করব সিরিয়ার থেকে মদিনার দূরত্ব কতটুকু দুই আড়াইশো মাইল হবে বড় জোর আর খালিফাতুল মুসলিমিন বাধ্য করেন নাই মোয়াবিয়া বলে পাঠাতে পারতেন কোরাইবকে আমি রাষ্ট্রপ্রধান আমি নির্দেশ দিচ্ছি সিরিয়ার চাঁদ দেখাকে তুমি মদিনায় বাধ্য করবে ইবনে আব্বাস ইবনে ওমর যে দুইজন আছে সাহাবাদের মধ্যে সিনিয়র বেঁচে আছে তাদেরকে বলো আমার নির্দেশ যেন কার্যকরী করে সিরিয়ার নির্দেশ যেন মদিনায় কার্যকরী হয় নো মহাবে কোনো নির্দেশ দেন নাই অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ দেওয়ার কোনো বিধান নাই এখানে থাকলে উনি নির্দেশ দিতেন আর রাষ্ট্রের নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার খবরটাই মেনে নিতেন যে ওখানে যখন ঘটেছে আমরা আপোষে মেনে নিলাম না আমরা দেখিনি আমরা করব না এই ব্যাপারে বিষয়টা এই পর্যন্ত তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হা কাজা আমারান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এক জায়গাটা আরেক জায়গায় গ্রহণযোগ্য নাও হতে পারে একদিন আগে করেন বাতিল হবে একদিন পরে যদি ভুলেও করে বসেন কোনোদিন বাতিল হবে না মুসলিম উম্মত এক মত যে একদিন পরে যদি ঈদের সালাত পড়া হয় কোনো কারণে সেই ঈদ কিন্তু একদিন আগে যদি করেন সেটা অনেক সমস্যা আছে এখন বলেন যে সৌদি আরবের চাঁদ ওঠা নৌ কখনো নয় সৌদি আরবের আলেমেরা শেখ বিন বাজের ফতোয়ানে নিয়ে আপনারা গণ্ডগোল করেছেন নিজেদের ভাবমতে লিখেছেন আমার সে খন্ড আমার কাছে রয়ে গেছে শেখ ওসাইমিনের ফতোয়া মিনা নাহিয়াতুল ফালাকিয়া মুস্তাহিলা সারা পৃথিবীতে একদিন সৌরজগৎ যেভাবে চলে চাঁদ সূর্যের উদয়স্ত যেভাবে হয় সে ব্যাপারে সারা পৃথিবীতে একদিন ঈদের সালাদ পালন করে এটা অসম্ভব বাস্তবতাই নেই কাজেই ভাই আর সৌদি আরব পশ্চিমা বহু দেশ আছে লিবিয়ায় চাঁদ উঠে গেল বাংলাদেশ থেকে সৌদি আরব যতটুকু দূরে সৌদি আরব থেকে লিবিয়া ততটুকু দূরে লিবিয়ায় সৌদি আরব থেকে একদিন আগে অবশ্যই চাঁদ দেখা যাবে লিবিয়া কি করবে সৌদি আরবে কবে চাঁদ দেখা যাবে ওই জন্য লিবিয়ারা বসে থাকবে না ওই দিন চাঁদ দেখার পরে সেটার উপর আমল করবে কাজেই ভাই আমি একটু শক্ত করে বললাম এই জন্য যে এটা একটা সুরাহা হওয়া দরকার আপনার শান্ত হওয়া দরকার বিস্তারিত হয় দরকার এবনে আব্বাস রাজিয়াল্লাহু এই হাদিস বর্ণিত তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো আবার তিনি সিরিয়ার চাঁদ দেখায় মোদিনায় গ্রহণ করছেন না এখন যদি যিনি হাদিস বর্ণনা করেছেন তার চেয়ে যদি আমি বেশি বুঝি এটা কতটা নিঙ্গে যাচ্ছে তারপর ধৃষ্টতার সাথে বলছেন যে আল্লাহ নবী কি বলছেন এবনে আব্বাস উল্লেখ করেন নাই তার কথা মানলো কেন কত বড় ধৃষ্টতার দিকে চলে গেছেন এবনে আব্বাস কি বুঝে কি বলেছেন সেটা ভুল সেইটা শুনে আপনি ফতোয়া দিবেন না ইবনে আব্বাসের ফতোয়া আপনি গ্রহণ করবেন কোথায় আঘাত করছেন আপনার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি কোন পর্যন্ত চলে গেছে কার মাথায় হিট করছেন ইবনে আব্বাসের মাথায় হিট করে দিচ্ছেন যে ভাষা তো তিনি বলেন নাই নবীর ভাষা উল্লেখ করে ইবনে আব্বাসের ফতোয়া দিতে হবে আর না আপনার পরামর্শ নিতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া দেওয়ার জন্য সময় তো ভাই আলোচনা সুন্দরভাবে করুন ভালোভাবে করুন প্রাঞ্জলভাবে করুন কোনো নিষেধ নাই কিন্তু ফতোয়া দিতে গেলে আপনাকে যে পর্যায়ে যেতে হবে সেটা অত্যন্ত মারাত্মক ব্যাপার কাজেই আমি এখান থেকে অনুরোধ করব কোন আহলেদি সমাজে বিশেষ করে এ নিয়ে যেন বিভ্রান্তির কোনো সৃষ্টি না হয় যেখানে যে মোল্লা মুন্সি ইমাম আছেন তাদেরকে অনুরোধ করব বা কোন ভালো আলেমে যদি থেকে থাকেন তারা এই ব্যাপারে আপনারা রণে ভঙ্গ দেন ক্ষান্ত হন আপাতত দেখা যাবে কি হবে দেশের বড় বড় আলেমরা মিলা যদি কোনদিন বোর্ড করে যদি আপনাদের সাথে আলোচনায় বসে সিদ্ধান্ত আসে সে পূর্ণ আপনাদেরকে অপেক্ষা করতেই হবে আপনারা নিজেরা জাতীয় পর্যায়ের কোন ইস্যুতে নিজেরা কোন ফতোয়ার দিকে যাবেন না সেটা দুনিয়াতে ভুল হবে আখেরাতেও ভুল হবে اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتف شانهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وأتم وأهم وأكبر